براء مني أو كما قال عليه الصلاة والسلام সম্মান সদরে চর্চা উপস্থিত ওলামায় কেরাম দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত রাহুল স্পিকারের আওয়াজ করতেছে পর্দার অন্তরালে ভাও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াজ করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরকার আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার তৈরি দান করে আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে রাখবো কোরআন হাদিসের আলোকে জবাবকে তালাশ করি প্রশ্ন হল কি কি আর কি কেন কি জিনিসটা কি আবার এটা প্রয়োজন কেন কি কারণে দিনের প্রয়োজন দিনের প্রয়োজনটা কি জন্য দিন জিনিস কি কেন প্রয়োজন দিনের দিন ছাড়াও তো চলা যায় যারা দুনিয়া চলতেছে দিনের প্রয়োজনটা কি যেটা আমার প্রশ্ন যদি মনে থাকে তো সংক্ষিপে আমি কথা বলবো কত বুঝে আসবে আর যদি প্রশ্ন মনে না থাকে তো কথা বুঝে আসবে না তো আমার প্রশ্ন হল কি এবং কেন চিন্তা কেন তাহলে সেটা বোঝানোর জন্য আগে কিছু বুঝে নিতে হবে এটা তো কি প্রিয় সত্য আমরা এই জগতের প্রাণীও না আবার এই জগতে বিরোধী থাকবো না ঠিক না এই জগতের প্রাণী না আমরা আবার এই জগতে বিরোধী থাকবো না আমরা এক জগতে ছিলাম জগৎকে আল্লাহ পাক আমাদেরকে দিন জগতে পাঠিয়েছেন এটি সত্য আবার এই জগতে আমরা চিরদিন থাকবো না আর এই থাকবো না যে এটাতে আমরা অভ্যস্ত হই না যদি অভ্যস্ত না হইতাম যদি অভ্যস্ত না হইতাম তাহলে আমাদের প্রত্যেকের এলাকায় কবরস্থান থাকতো না ঠিক না অবরোধ কি বুঝায় যে এইখানে সবাই থাকবে না ঠিক না ঘোরা বেশি আবার শুরু করছি আবার ঘোরা গেছে আদিল করে গেছে কখনো আদিল করে ছয় মাস পর করতে আসতে পারে না তাহলে আদিল করে বেলার পায় চালা মানে ছয় মাসে এক সাইড ঘোরা গেছে আবার আরেক সাইড শুরু করছে আবার শুরু করছে এটাই প্রমাণ হল যে আমরা থাকার না এতে আমরা দেখে না বললেই না মানুষকে যখন আমরা পয়দা করছেন যে আছে জন্ম আদম আদমের সন্তানকে যখন তার দিক থেকে বাকি একত্রিত করছেন সেটা রুহের বয়স সবাই সমান আদম আলের সামনে রুলের বয়স যতটুকু আমার রুলের বয়স এতটুকু তো এতটুকু যে আমাদের সকালে যে আসবে তার রুলের বয়সও এতটুকু রু আল্লাহ সব একসাথে বানাইছে আলাদা আলাদা বানান নাই একসাথে বানায় রেখে দিচ্ছে রুয়ের জগতে যখন বানায় রাখছে বাহির করছে তারা বলছে আল্লাহ দুনিয়া এত বানাইছে কেন দুনিয়া তো জায়গাই দিবে না কিন্তু জায়গাটাই ছোট এত মিলিয়ে বানাইছে বাংলাদেশ জায়গাই ছোট এত বানাইছেন কেন দুনিয়া তো জায়গা দিবে না আল্লাহ কিন্তু করে বলছে আর কি এখন ব্যবস্থা সবার জন্য বহুত নির্ধারিত করে দিচ্ছে আসতে আর যাবে জানার অভাব হবে না আসবে আর কি করবে যাবে আপনাদের দেশেও তো পুত্র আছে ঠিক না বংশ আছে না বংশের সব লোক যদি চিন্তা থাকতো এলে কারো বাড়িতে জায়গা নিত ওগুলো আসতে আর যাবে জায়গার অভাব হবে না আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোন সিরিয়াল নাই নিজের সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে ঠিক না যাওয়ারও সিরিয়াল আছে আছে কখনো ছোট বড়কে কবরে দেয় কখনো বড় ছোটকে কবরে দেয় বাবা প্রচুর করে বলছেন যে শুনো শুনো আসার সিরিয়াল রাখছি যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই মৃত্যু জ্ঞানী কিন্তু ফেরেস্তারা প্রতি উত্তরে বলতেছিল আল্লাহ দুনিয়া মৃত্যু জ্ঞান মলার চিন্তা একটু বাস করতে পারবে না উদাহরণ যদি কারো ফাঁসি ঘোষণা হয় আর তিন তারিখ সব নির্ধারিত হয় তাহলে সোনার প্লেট আর মাটির প্লেট ওর সমান না সমান না আমার কথা বোঝেন তো আমি সুর দিয়া বুঝিয়ে দেবার মনে আপনি করে সুর জানি না এরকমই মোটা মোটা কথা হবে তো ফেরেস্তারা বলতে দুনিয়া চির নির্যাতন জন্য ছিল না আর চির নির্যাতন জন্য হবেও না ঠিক না যদি চিরদিন দুনিয়া ফেরার জন্য হইত তাহলে কবির কথা সত্য ছিল যদি দুনিয়া চির নির্যাতন জন্য হইত তো মা মাতা মোহাম্মদা তো মহাম্মদ রসুল্লাহ কখনো মরতেনি না এবার দুনিয়া তো তোমরা জন্যই বানাইছেন হ্যাঁ ওনার জন্যই দুনিয়া বানানো ওনার জন্যই সব সৃষ্টি এই জন্য আদম আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে যেমন রু দিতেন আমি আরো একটা নাম দেখছি আপনার নামের সাথে মিলানো যখন আমাকে জান্নাতে দিতেন তো জান্নাতের দুয়ারও দেখছি এই মা লেখা জান্নাতের গাছে গাছে পাতায় পাতায় ফুলে ফুলে পরে পরে জান্নাতের প্রত্যেক জিনিসের ভিতরে পরে বলে হামিদি মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমা আমি লেখা অবস্থায় লিখি মান হুয়া ইত্যাদি কাতাবটা ইসলামু মা ইসমি এটা কোন ব্যক্তি যার নাম যার নাম আপনি আপনার নামের সাথে মিলে লেখা দিলেন আল্লাহ বলছে লাউলা উলামা ফালাকি আদম উনি যদি না বলতো তাহলে আমি তোমাকে পয়দাই করতাম না উনি যদি না বলতো তাহলে তোমাকে পয়দাই করতাম দুনিয়া ওনার জন্য জন্য না না ছিল না আছে না থাকবে কারোর জন্য বিদায় এই কথায় আমরা সবাই একমত যে আমরা এই প্রাণী না আবার এই জগতে চিরদিন না আমরা এক জগৎ বিকাশ আল্লাহ আমাদেরকে নিয়ে আসে না কি বলেন না আপনারা সবাই ইমানুর ধরে আইলেন ইমানুর ছিলেন ছিলেন ইমানুর আজকে দেখেন না মোবাইল নিতে হলে আগে তিন নিতে হলে দরখাস্ত করতে হয় একটা বরফ করতে হয় না এদের নাম হলো নির্বাণ অথবা দেবী লাইন আপনি হলে একটা ফর্ম ফিল আপ করতে হয় এদের নাম হলো নির্বাণ আপনার কাছ থেকে ফর্ম ফিল আপ করে দিয়ে আমরা আসছি না না না আমাদের পছন্দ দিতেন যে আমরা পছন্দ দায়িত্ব পরিচয় যদি চলতো মানুষ হওয়ার ব্যাপারে পছন্দ হিসাবে আমরা আসি এটা সত্য সবারই কথায় একমত যে আমি কখনো হিসাবে মানুষ হয়ে আসি না আল্লাহ আমাকে সব ইসলাম মানুষ হিসাবে পাঠিয়েছেন ঠিক না আচ্ছা এখানে আমাদের ইচ্ছা কার্য কার্যকরিতা ছিল না চলেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ দেশ হিসাবে আমাদেরকে পছন্দের অধিকার দিলেন কিন্তু দেশও তো আল্লাহ নির্বাচন করছে ঠিক না আপনি পছন্দ করে বাংলাদেশ দিলেন হ্যাঁ আমাদেরকে যদি পছন্দ দিতেন আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতেন না উনিও প্রধানমন্ত্রী তো বিশ্বে জন্ম নিয়ে না এই দেশ জন্ম নেয় এখানেও আমাদের পছন্দের পরীক্ষা ছিল না ধরেন একটু আগে আল্লাহ বিচারে আমাদের পছন্দ দেন নাই কমসে কম ভাষায় আমাদের পছন্দ দিতেন ভাষা এটা আমরা সবাই কোন ভাষা নির্বাচিত করতাম হ্যাঁ? আরবি ভাষা আমরা কর্মীদের মুখ দিয়ে সবাই ইংলিশ নির্বাচিত বলছেন ইংলিশ ঠিক না দেখেন না খালি ইংরাজি কয় ইংরাজি পছন্দ করে তো সবাই ইংলিশ ভাষা নির্বাচিত করতো যদি ইংলিশ ভাষা নির্বাচিত না করতো যদি ইংলিশ মিডিয়াম সরকারের লেখা থাকে ইংরেজিয়া এটাও আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দেন না আল্লাহ ভাষাকেও স্বাধীনতা দিলেন না পঞ্চেরকম আমাদেরকে গোত্রের স্বাধীনতা দেন গোত্র বোঝেন বংশের স্বাধীনতা দিতেন যে আমরা বংশ পছন্দ করে আনলাম তাহলে বলেন তো আমরা যে যেই বংশে জন্ম নিচ্ছি কেউ ওই বংশে জন্ম নিতে চাইলাম না ঠিক না আমরা উচ্চ বংশ তালাশ করতাম কোনটা উচ্চ বংশ ওই বংশ নির্বাচিত করতাম এই জন্য আমাদের কোন কার্য পরীক্ষা পছন্দ চলে নাই আল্লাহ নিজেই বংশ নির্বাচিত করছেন ঠিক না নিজেই কি করছেন বংশ নির্বাচিত করছেন আচ্ছা চলেন আরো আগে আল্লাহ এখানে আমাদেরকে স্বাধীনতা দেন নাই কমসে কম মালকুল নির্বাচিত করার স্বাধীনতা দেন মালকুল ঠিক না তাইলে আমরা যেই মানি সেই মালকুলে জন্ম নিচ্ছি আমার মনে হয় না কেউ এই কথা স্বীকৃতি দিত যে আমি এই মালকুলে আসবো বলতো না না আমি দুনিয়ার পাইছালাম নতুন মা সবচেয়ে উন্নত মা ওই উন্নত মায়ের করে আসবো আল্লাহ বলে না তাও চলবে না তুমি উন্নত মার কোন নির্বাচিত করতে পারবে না ওটিও আমারই নির্বাচন চলবে এটা যেই মার কোন ইচ্ছা করতে ওই মার করে পাঠায় আরো আগে চলেন আল্লাহ ঠিক আছে আপনি মার কোন নির্বাচিত করতে দিলেন না কমসে কম আমাদেরকে বর্ণ নির্বাচিত করতে দেন বর্ণ পর্যন্ত রং তালাক কি বলেন আমরা সবাই কোন জ্বালা নির্বাচিত করতাম সাদা ঠিক এদিকে তো সাদা রাজার দিকে পিঠে পিঠে যুবকরা ঘুরতে থাকে মানুষ ঘুরতে থাকে আরে তুই পিঠে পুরো কি লেগে এটা তো মানুষ না না চামড়াটা সুন্দর করে না এটা পড়েনি পড়েনি পড়েন পড়েন আল্লাহ বলে না তোমরাও আমার পক্ষ থেকে নির্বাচিত তোমাদের পক্ষ থেকে বর্ণ নির্বাচিত হবে না বিদায় দেখা গেল যে সত্য আল্লাহ দুনিয়াতে ঋণা আছেন আমার ব্যাপারে আমাদের কোন প্রথমদের কার্যকরিতা ছিল না কিন্তু দুনিয়ায় আসার পরে সামান্য স্বাধীনতা আমরা আমাদেরকে দিয়া পাঠিয়েছেন যেটা আমার পক্ষ ছিল আমি ওই দিকেই দৌড়ে দিতে চেয়েছি আমার প্রশ্ন ছিল দিন কেন আর দিন আমি আমরা রদ করে না যে তোমার থেকে আমি বৃষ্টি সরাই নিলাম না না সম্ভব না বেরুন সম্ভব করে আমি তীক্ষ্ণ দৃষ্টি তোমার উপরে বসায় রাখলাম তুমি করো কি এই জন্য আমার তীক্ষ্ণ দৃষ্টি তোমার উপরে আর শুধু দৃষ্টি শেষ না শুধু দৃষ্টি শেষ না লাভিল আমি অত কয়েকটা আছি ওর ওর কথা বোঝেন ওর কথা বোঝেন আপনাদেরকে মেকাল দিয়ে বোঝেন যেরাম দেশে মুরগি ছাড়া থাকে না হ্যাঁ আর মেহমান এই যে দৌড়াদৌড়ি শুরু হয় মুরগি ধরা ঠিক না হম মেহমান যদি যে সময় আগে রাত্রে আগে সকালে ঘরে থেকে ধরে আসব করে দিব ঠিক না যদি দুপুর দুপুরবেলা এসে ওঠে তো মুরগি তো একটু কোপের ভিতরে না সব ছাড়া এখন ধরতে কি করতে উৎপাদিত থাকতে ঠিক না আল্লাহ বলে শুধু আমার কি কোনো ভিত্তি না আমি তোমাদের উপরে উৎপাদিত আছি আমি উৎপাদিত আছি বিলকুল কতদিন আপনি তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছি আমি লম্বা সময় না এই জন্য কোন নবী তার বিপক্ষে ব্যাপারে সতর্ক করেন নাই কোন নবী না লক্ষ নবীর ভিতর থেকে একজন ব্যতীত কোন নবী উন্মুক্তকে বয়সের ব্যাপারে সতর্ক করেন নাই কিন্তু শুধু আমাদের নবী প্রত্যেককে বয়সের ব্যাপারে সতর্ক করতে শুনো শুনো আমার উন্নতি হইয়া বৃদ্ধি আমার উন্নতের বয়স ষাট হবে অথবা সত্তর হবে অনেক কম লোক পাওয়া যাবে Yani abi dinleti sorar. Ama akıykıda ihlanen sözlü durmuyor. Yalan abi dinleti sorar. Ama akıykıda akılan sınayı durmuyor. Akıl mundu, akıl abi dinle, ভালো মন্দ বোঝার আমার অদ্বৈতটা প্রধানটা পাঠিয়ে রুগী দিল আমি দিলে যে চিন্তার বোঝা ওঠার আমার অদ্বৈতটা নিতান অন্তর জীবনী যখন আমি দিলে সারাদিন গপ গপ করার আমার কিন্তু আমি ভেঙেছি ঘর আমার কিন্তু আমি ভেঙেছি আমার কিছু তো চিনি না আমার হিসাব দ্বারা তোরে বড় কে করলো আমার দুইটা ইসবা কিছু চিনি না তোরে সুনাম কে করলো শক্তিশালী কে করলো আমার দুইটা মিষ্টি না তুই মাছ থেকে নিশ্চয় আসত নাই সে তো কোনো সহি ছিল না চিন্তা বুঝা উঠানের মতো ক্ষমতা কখনো আসে নাই ওরা এলাকায় চাকরির হাত ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না ওরা এলাকায় চামচি ছিল কিন্তু চলার ক্ষমতা তোর ভিতরে ছিল না সমস্ত আমি এমন একটা ভাষা তোকে আমি দিচ্ছি তোর দুঃখ সবাই করছে كنت ضعيفا وقويت তোকে আমি সহায়ওয়ালা বানাইছি শক্তিশালী সুখাম আমি তোকে বলছি كنت مسكينا স্বয়ং সম্পূর্ণ আমি করছি আমি এগুলোতে আমি করছি কোনটা আল্লাহ তো তুই মার করে তুই অক্ষ বাড়িয়ে দিত তুই আমি পড়ালেখা দিই আমি দিচ্ছি এরকম এরকম জিনিস সব আমি এদিকে এদিকে আল্লাহ বলে শোন সব আমি তোকে দিচ্ছি আমি আমি তোকে বিদায় সামান্য স্বাধীনতা তোমাকে দিচ্ছি থেকে যে বিমুখ হয় আল্লাহ তার এগুলা বলতে থাকে আর বলতে থাকে আপনি বিদায় কোথায় আমাকে বড় দাতার সন্ধান দিয়েছে আমাকে বড় দাতা কাউকে পাইত আমাকে বেশি চোখে দিতে কেউ যে তার দিকে লড়ে যেত ছিলেন না আমি খুঁজেই গেছিলাম বেড়ে দোস্ত আমি আমার করতে দিয়ে ফিরে আসতেছি দিন কি এবং দিন কেন যে আমরা আমাদের অস্তিত্বে নিয়ে আসছেন আর যে আমরা আমার সময় অল্প আমি আমি জায়গায় চলে যাবো যেটা এত অল্প সময় আপনাদের খুঁজে থাকতে পারবো না আমি থাকতে আমি ওয়াজ করতে আসি না আমি চাই আজকে ওয়াজের দরকার নেই ওয়াজ তো করতে ব্যক্তি আমাকে ভালো যাবে কেননা শিক্ষা ছাড়া করি ঠিক না আপনি তো এই গ্রামে কোনো বাড়ি আছে যে ঘরে টেলিভিশন নেই আছে হ্যাঁ কন্যা কি আনন্দ করবেন হ্যাঁ বিশের লাইন নাই এরকম সুন্দর আছে বিশের লাইনও তো আছে সব করে না না গ্রাম থেকে নাই বিশও তো আছে না হ্যাঁ বিশও আছে যেখানে গ্রামের মানুষ পয়সা সারা দুনিয়া দিতে দেখে ঠিক না চ্যানেল তিন দিন বাড়তেছে ঠিক না আগে ছিল দুটা তিনটা চারটা এখন চ্যানেল কয়টা হ্যাঁ সারা রাত কেন চ্যানেল দেব না ঠিক না তো যেই জায়গার লোক অজয় পাড়া যায় গ্রাম আগে এক সময় ছিল এই বিষ্ণুপুরের দিকে ঢাকা শহরে গিয়েছে খাওয়ন সুমন পাক করে বেরিয়েছিল ঠিক না হ্যাঁ খাওয়ান সুমন পাক করে বেরোতে তোমার আর এখন বিষ্ণুপুর ওয়ান টু ব্যাপার ঠিক না কি কয় খালি বুড়িগঙ্গের জিনিস পারেনি তুমি তুমি কিষণ এখন মানুষ উন্নত শিক্ষিত এদেরকে এদেরকে শিক্ষা দেওয়া যাবে না আমি আপনাদেরকে বুঝ দিতে চাই বুঝের অভাব বুঝের অভাব শিক্ষার অভাব না অর্থের অভাব না পুঁজির অভাব দুই হাজার পাঁচে আমি জাপান দিচ্ছি পুরো জাপান বিদ্রোহ করছি અંતિલો જાપાન પાક નામ પાટિયા বিক্রমপুরে দুর্বল হয় যেখানে যে গেছি বিক্রমপুরে নাইলে শ্রীনগরে নাইলে লোহ জঙ্গল নাইলে পয়সা তো ভরাই পয়সা হ্যাঁ পুরা টাকা হয়ে গেছে ঠিক না পয়সা এখন আর পয়সা নাই ঠিক না সব খালি নোট আর নোট কোরিয়া চোখ সিঙ্গাপুর চোখ এখন মানুষের অর্থের অভাব নাই শিক্ষার অভাব নাই কোন জিনিসের অভাব আমরা রাখেন নাই কিন্তু আমাদের অভাব হল বুঝে বুঝে বুঝে বুঝে বুঝে অভাব বুঝ আসে নাই বুঝ যদি আসলো তাই এবারে হতো এত অভাবের প্রয়োজন হইত না ইব্রাহিমে আলাম বদলা এতে বদলা ইব্রাহিমে আলামকে দিলেন দিলেন নাম উনি আছে বসলায় বসলায় আছে আসার পরে সবাই খেয়াল আছে বর্ষের বাচ্চা ছিল বাচ্চা মানুষ এখন কপি রয়েছে বাচ্চাই কেরা দিতে সবাই যদি মঙ্গলে ওয়াজ করো তারপরে আগে ভাগ আমি রুটি তো পেশান আমি করে কি ওয়াজ করবো তাকে এক কথা বুঝে তো আমি কিন্তু পুরান দেখার পাবি কোরআন দিয়ে কিন্তু পুরান দেখা দিয়ে যাবো আমরা সূত্র করে যাবো পারবো না কেন স্বভাব তো অবাক কথা কিন্তু স্বভাব বদলায় না ঠিক না আমার দশটা এরকমই আছে আমি নিজেই তো পেরেছিলাম আপনি কিরে পেরেছেন নিজেই প্রণাম করে শুনুন শুনুন শুনুন মাতৃ উঠে যখন আমার রু আছে তো পেরেছ করে দুজন নিজকে লিপিবদ্ধ করছে আমি নেটবক পাবো না বসবক পাবো সাথী গুণ আমি জানি নেটবক না বসবক কপাল পোড়া না কপাল ফাটা কপাল ফাটা বুঝেন হ্যাঁ? হ্যাঁ? কপাল ভেজে গেছে কপাল ভেজে গেছে কপাল জাদা না কপাল পোড়া আপনারা আমি আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত বলে দ্বিতীয় বলো দ্বিতীয় ওই যেদিন আমাকে নিয়ে আসতে ওই দিন দুই ধরনের সম্বোধন হবে এক ধরনের সম্বোধন এরকম হবে পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও উকরুটি আইয়াত জান্নাতুল তাজিব মিন আল-জান্নাত তাজিব ইলা রাহমি ওয়া রাইহান বাহির হও পবিত্র রূপ পবিত্র শরীর থেকে যেমন রূপ জগতে এই জগৎ সুখ আর শান্তিতে ভরা এইখানে সুখ শান্তি তোমাদের অপের প্রমাণ যেমন রূপ প্রভুর কাছে যে তোমার ফিরাকে আকাম ফিরাকে তোমার উপরে রাগান্বিত নয় দ্বিতীয় একটা সম্বোধন হবে অপবিত্র রূপ অপবিত্র জগতের body of আছে যে আমাকে আল্লাহ দিকে ফিরতেই হবে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে উচ্চ উত্তরের সম্মুখীন হইতেই হবে আর উচ্চ উত্তরের পরে আমাকে ডাইনপন্থী বা বামপন্থী হইতেই হবে আল্লাহ ডাইনপন্থী বামপন্থী রাখবে আমরাও এরকম ডাইনপন্থী আর বামপন্থী বলি যারা পজিশনে আছে রাখা আমরা ডাইনপন্থী যুবতী যুবতী যুবতী তোমাকে যেন যৌবন ঢোকায় না যাবে সামনে সব মৌজ কত যুবককে আমরা ঘুমরা মুখে তুলে ফেলায় দিলাম সম্বোধন করছেন দুনিয়া চাকরিকে তুমি খুশি হয়ে গেও না এই জন্য মানুষ যে চলতে না জমিনে জমির নিজে বলতে থাকে কারণ কি আর বাবাই আমার নিজে চলতে পারছি না মাটি এরকম বিবাদী অতি সন্ত্রী আমার চাই আছে আবার যেমন আসে না নিজের মাটি বলতে থাকে আটার হাত আলাদা হয় আমার দিকে হাসলে তো ফাটা ফাটা কি বিবাদী অতি সন্ত্রী আমার চাই খবরে থাকে না ফুর্তিতে খুশি খুশি খুশি খুশি তখন স্ত্রীকে মানি বলতে থাকে আচ্ছা কিন্তু আমার স্ত্রীকে হয়ে তুমি অতি সত্তর আমার তুমি দুঃখের দুর্বল এখন খুশি দুর্বল হয়ে অতি সত্তর তুমি আমার কাজের ভিতরে দুঃখের দুর্বল বাজে যাবা তা যেরকম রঙ্গলীলায় থাকে না রঙ্গলীলা বুঝেন বুঝেন জিয়াপির পুটি না করলে করব করে জিয়াপির পুটি না করলে আর করবো করে তো মনে করবো পুটি তো জিয়াপিরই করে ঠিক না পুটি বুঝেন বুঝেন না তৃতীয় করে মনে হয় না ঠিক না হম হয় কি হয় ঠিক না আমার পাশে কেউ রয়ে গেছে শহর থেকে হায়া ঘোরা পয়সাটা দেখবো অনেকটা রেখে রয়ে গেছে না একটু রাজধান না হইলে ফুটি হইল নাকি বিয়ে হইল এটা কি মুর্দার বাড়ি একটু মরে গেছে এটা বিয়ার বাড়ি একটু ফুটি না হইলে কেমনি চলে দিয়ে আমার সূর্যের অঙ্গ হৃদয় তোমাকে খাইতেছে তাকুলকাল দূর সুন্দর আমার ছেলে তোমাকে দিয়ে আর না করে অপেক্ষা করো অপেক্ষা ওই দিন বেশি দূরে না বিদায় ব্যক্তি এই কথা বিশ্বাস রাখে যে আমাকে আল্লাহ দিতে দেখতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে প্রত্যেক উত্তরে সমুদ্রী হইতেই হবে তারপরে দুই ঠিকানা দুনিয়ার ঠিকানা আমার জন্য নির্ধারিত সেই ব্যক্তি মেরে লক্ষ আল্লাহর সাথে পরিচয় পাওয়ার জন্য তিন ব্যতীত বিতর্ক কোনো রাস্তা নাই তিন ছাড়া আল্লাহর সাথে কারো কোনো পরিচয় নাই তাই সে সেখানেই জন্মরে এর জন্য আমি মাঝে মাঝে বলি বলি আল্লাহর কাছে তিন ছাড়া যদি পরিচয় হতো আর তা আমার সূত্র হতো তাহলে আবু তালেবের বড় পরিচয় লড়া আল্লাহর সাথে নবীদের পরে কেউ হতো বুঝে যেতে পারি আপনাদের কেন আবু তালিমের শিলায় উপশিলায় যে রক্ত দৌড়িতেছে ওই রক্ত মহাম্মদ রসুল্লাহ শিলায় দৌড়েছে সারা দুনিয়ার মানুষকে চিত্র দিয়ে শোনা গেছেন আর আম্বু বেমন আপ শোনো শোনো খালা খালা না আর খালা তো বেমন শিলাতিল খালা মায়ের জায়গায় যতটুকু মায়ের মর্যাদা অতটুকু খালার মর্যাদা যতটুকু মর্যাদা অতটুকু মর্যাদা ওই টাকা ওই এতটুকুই শেষ না এতটুকুই শেষ না তেতাল্লিশটা বছর ছয় বছর ছয় মাস বয়সের টেকা দিয়া চাকরা মহাপতি রসুল্লাহকে নিজের সীমায় জড়াইতেন নবুয়ের দশম বছর বুঝতে পেতাম নবুয় চল্লিশ বছর ছয় মাস দশ মিনিট নবুয়ত পেয়েছেন আর নবুয়তের দশম বছরে আবু তালে ভাড়া দিতে এতদিন পর্যন্ত বাকিটাকে বুকের ভিতরে ঢুকে কিন্তু আমরা বলি শুনে শুনো শুনে শুনো অন্য কোন জিনিসের বিনিময়ে আমাদের কাছে কারো পরিচয় নাই সময় আমার সাথ দিবে না সময় আমার কাছে অল্প এই জন্য আমি ছয়বার গেছি দুটিয়ায় কয়বার ছয়বার গত ডিসেম্বরের পঁচিশ তারিখ আমি দিয়েছিলাম পঁচিশ তারিখে ঠিক ফজরের দিয়া আমি আবাবাই করছি না আমি আবাবাই ওইখানে গেলে দুটা কথা আমার মনে ওঠে একটা তো ওইখানে মানুষ দেখে হাতিও লাগে একটারও লাইট নাই ওটারও কি নাই তাই জুড়ে হ্যাঁ কোনো দাবি জুড়ে নেই কিন্তু গলারের এত উচ্চাঙ্গের পরিচয় যেরকম পরিচয় কারো নাই কিরকম উচ্চাঙ্গের পরিচয় কেউ নবীকে জান্নাতে পদদলিত হইতে পারতেছে দিলাম ওই সময় আমলকর মুসলমান ওই সময় অমর মুসলমান ওই সময় উসমান মুসলমান ওই সময় আলীও মুসলমান কেউ সুযোগের ক্ষমতা রাখে না কিন্তু বেলাল নবীকে জান্নাতে পদদলিত হয়েছিল সন্ধ্যা শাসনের নাই হ্যাঁ কত পরিচয় আপনাদের মূর্তি দেখে দেখেছি কোন ব্যক্তির পরিচয় আল্লাহর কাছে দুনিয়া বন্ধু আমার কাছে পরিচয় নিয়ে আমার কাছে তিন লাগবে তিন ছাড়া কারো কোনো পরিচয় আমার কাছে তিন আছে পরিচয় আছে তিন নাই পরিচয় নেই আমরা এটিও দেখি না তার টাকা আমরা এটিও দেখি না তার সন্তান আমরা এটিও দেখি না তার স্ত্রী আমরা এগুলো আমাদের দেখার বিষয় না যদি দেখার বিষয় হতো তাহলে তুই নবীর স্ত্রীকে আমাদের পাকে কি হতো আর ফেরাউনের স্ত্রী আত্মীয়াকে আমাদের ডুবে কি হতো কিন্তু আমরা দুই নবীর স্ত্রীকে আমরা ডুবে আনি কেন আমাদের কাছে পরিচয় নবীর কি হয় এটা পরিচয় না আমাদের কাছে পরিচয় কি তিন আছে কিনা তিন আছে পরিচয় তোমার সাবধানই যথেষ্ট জান্নাতের গোলাপ নিয়ে আসবে সবাই বলবে কে গোলাপের রসিদারা জান্নাত পর্যন্ত টানবে কে জান্নাত পর্যন্ত টানবে জানলামে ওই গোলাপের রশি আল্লাহ হুকুম করবে এলান করবে আইলা বেলা এলা তুমি কোথায় তুমি ধরো আর জান্নাত পর্যন্ত টাইনা নিয়ে রেখে রাখো এর তারা বুঝা যায় যে রশি টানে সে জান্নাতের দুয়ারে আগে যাবে বেলাওয়ার জন্য যে দুয়ারে আগে পড়ছে পরিচয় এটার নাম হলো পরিচয় আমরা বলে তিন ছাড়া আমাদের কাছে কোন পরিচয় নেই তো পরিচয় আমাদের কাছে যাও আমরা পরিচয় এই দিনের মাধ্যমে আপনাদেরকে পারবো না সময় আমাকে সাথ দিবে না বেড়ে বুঝেছিলাম ফেরামুলের বুঝতে যখন এক জায়গায় দাঁড়ায় গেছে পৃথিবীর মধ্যে দেখলেন তখন উনি লম্বা উনি দূর হবে এখানে দাঁড়িয়ে চলবে না উনি পৃথিবীর আমি চলতে পারতেছি না বলে কেন এই মানুষ সুগ্রাম আমাকে আগে দেখে দেন বিশেষ দ্বারা কাহিনী গ্রাউন্ডের বাড়ির নাম ছিল গ্রাউন্ডের বাড়ির গ্রাউন্ডের পরিপাটি করতো পরিচয় পরিচয় আপনাদের সন্তানদেরকে পরিচয় রেখেছে ফেরাউনের বাড়ি চাকরি ফেরাউনের মেয়ের চুলকে পরিপাটি করত এক মুহূর্তে বিকালে সকালে চুল করে দিতে কোন যে ওই আমার নাম নিচ্ছি আল্লাহি রাব্বাকি যে তোর রব রব্বি আমার রব রব্বা আবাকি তোর বাপের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব তোর রবের নাম নিবি নে দূরে গিয়ে রবকে জিজ্ঞাসা করতে চ্যালেঞ্জ করে দিলাম আর একটা রব্বুল আলা আমাদের বড় geography ಬಾಯಿಗೆ ವಾದ್ಯ ಹೋಗಿ ಇಬ್ಬರಿಗೆ ನಿಗದಿಗೊಳಿಸಿಕೊಂಡು ನೀವು ಮುಂದೆ ಗ್ರಾಮವಾಸಿಗಳ ಜೊತೆ বুঝলেন দিন কেন দিন দিন দিন দিন দিন ছাড়া কোনো পরিচয় নেই কোনো দাম নেই কোনো মূল্য নেই কোরআন পড়া হাদিস পড়া পড়াইছে এক দৃষ্টান্তকে কোরআন পড়া হাদিস পড়া দিন নাই তো কোনো দাম নাই কবির ঘরে যুবক কোন দাম নাই কিন্তু আরেক যুবকের দাম এরকম যাতে দাম কেউ নেই আল্লাহ রেখেছে সর্বোত্তরের মানুষকে উঠেছে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিতে দিয়েছেন জ্ঞান বুঝ দিতে দিয়েছে বুঝ শুধু তিন ছাড়া আমাদের কোনো পরিচয় নেই আর দাম নাই আর তিন কি জিনিস তিন তিন নম্বর জীবন কোনো জিনিসের নাম না সোট মতো গরিবের চেয়ে বাহাদুর কেউ হবে না কেমন যদি গরিব করে রাখবো হিসাব থেকে কিছু গরিব আছে আঁকড়ায় বলে নিব কি কয় তোমাদের ঝগড়া শুরু হয়েছে আমরা জানি কিন্তু আল্লাহ সব বিদ্যুৎকে সব হিসাব করে দিব না মহাচারের উপকার আনচার হিসাব এবং হিসাব দিব না তো কি যাও কেন হিসাব দিবে না বুঝি নেব হিসাব দিবে না কেন মা কান আল্লাহ মালা তুমি এত পাচ্ছি জানে কি হিসাবে মানে তো জানে মা দিবে না হিসাব যেগুলো দিতে ওগুলো যাবে দেবো আমগুলো মালি জানে এবার কি হিসাব সকালে আমি বিকালে যাই বিকালে আমি সকালে যাই এবার কি হিসাব আল্লাহর প্রেস করে তোমার আল্লাহ মাল গুণ করে দেন না এলে হিসাব দিব না আল্লাহ তোমার দাদা সত্য করছে মাল দিয়ে কেন শুনবো শূন্য করে দোলমান শুরু করবে হিসাব মিলল আমরা হিসাব কি করবে আল্লাহ তো মানি যায় না কি হিসাব কি হিসাব প্রেস করে দিয়ে কি করবো তাড়াতাড়ি লুকা তাড়াতাড়ি ঝাপ আল্লাহ লুকাবো ঝাপবো কেন নাই দিতে খুঁজিব ইসলামের বন্ধা না দিয়া الله يقول وإن تاركوا إلى الجنة بغير حساب تمتعوا خمس مئة عام حتى يدخل الأنبياء যারা যারা হিসাব ছাড়ে জান্নাতে ঢুকা তাড়াতাড়ি গিয়ে ঢোক পাঁচশো বছর জান্নাতের নিয়ামত ভোগ কর তারপর আমি ধনীদেরকে নিয়ে যেত কোন জিনিস বাড়ে না কোন জিনিস প্রয়োজন না দিন সহজ দিন কোন কঠিন না দিন সহজ দিন কোনো কঠিন না দিন সহজ কিরকম সহজ সেটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দিন সহজ দিন সহজ চার জিনিসের নাম ওই দিন চার জিনিস শিখার নাম ওই দিন মা আখা মা যা আপনি নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যা নিয়ে আসবে এটাই দিন আল্লাহ নবী যা করতে বলতে এটাই দিন আল্লাহ নবী যা করতে এটাই দিন আল্লাহ নবী যা পছন্দ করছেন এটার নামে এর বাইরে নেই কিছু আছে এর বাইরে হ্যাঁ মুসিবরা বলছে হ্যাঁ, এর বাইরে কিছু আছে হ্যাঁ মা যা আবিদি যা নিয়ে আছে মা আমারা ওমা আমিরা ওমা আহাব্বা এর বাহিরে কিছু আমাদেরকে প্রতি বলছেন যারা নিজে করছেন যা পছন্দ করছেন নিজে করেন নাই কিন্তু পছন্দ করছেন এই কাজটা ভালো এই জিনিসটা ভালো বলে মেলে সত্য এটার নামই কি কোন অন্য জিনিসের নাম না এই জন্য আপনাদের কাছে দরকার যদি আমার কথা বুঝিয়ে একটা থাকে কেন আমার সময় সীমানা আমি পূজা দিচ্ছি যদি আমার কথা বুঝিয়ে একটা থাকে তো মেলে সত্য এই চার জিনিসের নাম ওই দিন যদি কম হয়ে থাকে আপনি চলে যায় তো নারী পুরুষ নির্বিশেষে তবা করি আল্লাহ আর তবা করবে আল্লাহ তার জীবনটা মাফ করে দেবে আর আজকের থেকে করেন অঙ্গীকার আজকে থেকে কি অঙ্গীকার যে আত্মীয় থেকে মাল খরচ করবো আত্মীয় থেকে হায়াতে জিন্দগি খরচ করবো আত্মীয় থেকে পক্কা আমি নিজের করলাম কদম মারবো পাও আত্মীয় থেকে আমি দৌড়াবো আত্মীয় থেকে আমি হাঁটবো যে আমি পরিচয় অর্জন করে বলতে চাই যে আমি তিন আত্মীয় থেকে জিন্দগিতে আনার জন্য কদম উঠাইতে শুরু করলাম যদি বাস্তবিকই আপনি মেরে দোস্ত কদম উঠাইতে শুরু করলেন আর যদি সাথে চলল তো আপনাকে নেওয়ার জন্য যথেষ্ট সবার কাছে দরকার কি বলে এটার জন্য কে কে হ্যাঁ? আমাকেও আমল করার তৌফিক দান করেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন ওমা